কত যে গেল দিন জুলুমটা সহিয়া এই দেহ কত ঝড় গেল যে বহিয়া জীবনের বাঁকে বাঁকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না কত যে গেল দিন জুলুমটা সহিয়া এই দেহে কত ঝড় গেল যে বহিয়া জীবনের বাকে বাকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না অনেক কথায় আছে অনেক ব্যথা আছে মিথ্যার ছয় লাভে দুনিয়াটা ছেয়ে গেছে অনেক কথা আছে অনেক ব্যথা আছে মিথ্যার ছয় লাভে দুনিয়াটা ছেয়ে গেছে মিথ্যার প্রাসাদে হাত রেখে হাতে সাধু সাজতে আজ বাধা লাগে না যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না কত যে গেল দিন জুলুমটা সহিয়া এই দেহে কত ঝড়ে গেল যে বহিয়া জীবনের বাকে বাকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে ছালামটা দেয় আগে ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে ছালামটা দেয় তাকে ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জ্বরে এই জনতাকে সে আর চিনে না যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না বয়ানের মার পেছে জনদর সাজে মসজিদে মন্দিরে ঢুস দেয় মাঝে মাঝে বয়ানের মার পেছে জনদর সাজে মসজিদে মন্দিরে ঢুস দেয় মাঝে মাঝে ওয়াদা ঝুড়ি ঝুড়ি মুখে ফোটে ফুল ঝুড়ি আসল চেহারাটা চেনা যায় না যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না কত যে গেল দিন জুলুমটা সহিয়া এই দেহে কত ঝড় গেল যে বহিয়া জীবনের বাকে বাকে অনেক কথা থাকে সব কথা বলে যেতে পারবো কিনা যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না যে কথা না বলে আমি থাকতে পারি না